السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সামনে রেয়াজুস সালেহীন গ্রন্থ থেকে দর্শে হাদিস উপস্থাপন করছি তো আজকের আলোচনার বিষয় বাবুল মোরাকাবা আত্মপর্যবেক্ষণের অধ্যায় থেকে কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ তালা তো আজকের যে হাদিস থেকে আমরা আলোচনা শুরু করব সে হাদিসটি হলেই আবুদার জুন্দুম বিন জুনাদা রাজি আল্লাহ তাল আনহু এবং আবু আব্দুর রহমান মাহাদ বিন জবাল রাজি আল্লাহ আন এনারা হাদিসটি বর্ণনা করেছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেন তুমি যেখানেই থাকো আল্লাহর ভয় করো ও এবং যখনই কোনো অন্যায় করবে সেই অন্যায়ের পরে কোনো ভালো কাজ করো এই ভালো কাজটি পূর্বের অন্যায়কে মুছিয়ে নিয়ে যাবেন হাসান এবং মানুষের সঙ্গে তুমি সুন্দর আচরণে তুমি পেশ আও মানুষের সঙ্গে তুমি সুন্দর আচরণ করো সুন্দর আখলাকে তুমি মানুষের সাথে চলাফেরা করো তো এই হাদিসটি দ্বারা যেটা আমরা বুঝতে পারি বা আমরা শিখতে পারি সেটা হলোই যে সর্ব অবস্থায় আল্লাহ পাকের ভয় করা দরকার কেন যে ওয়াহুয়া মাহকুম আইনামা কুন্তম তুমি যেখানেই থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন আল্লাহর দৃষ্টি থেকে কোনো কিছু বাদ করবে না সুদূর আমি চোখ দ্বারা যে ঘাতকতা করব চোখ দ্বারা যে খেয়ানত করব অন্তরে যে সংকল্প করব সব কিছু বিষয়ে আল্লাহ অবহিত সর্বক্ষণ এটা মনে করতে হবে যে আল্লাহ আমাকে কি করছে দেখছেন এটা নিয়ে নিজেকে পর্যালোচনা করতে হবে যে আমি যাই কিছু করি না কেন আল্লাহ আমাকে স্বয়ং দেখছে এরপরে যে হাদিস হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটি হলেই আনিবনে আব্বাসিন রাজি আল্লাহ আনহুমা কল কুন্তু খালফান নবী সাল্লাহ সাল্লাম ইয়ামান ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি বলেন আমি একদিন রসুল্লাহ সাল্লামের পিছনে বসেছিলাম ফাকাল আল্লাহ নবী সাল্লাম বললেন ইয়া গোলাম ইবনে আব্বাস ছোট তো বলছেন ইয়া গোলাম হে বালক এমনি ওয়াল্লিমুকা কালিমাতিন আমি তোমাকে কিছু কথা শিক্ষা দিচ্ছি আমি তোমাকে কিছু কথা বলছি শোনো ইহফাদিল্লাহা বলছে তুমি যদি আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে করবে তো আল্লাহর হেফাজত অর্থ কি আল্লাহ তালা আমাদের জীবন পরিচালনার জন্য যে বিধান দিয়েছেন আমাদের জন্য কিছু জিনিসকে আল্লাহ পাক হালাল করে দিয়েছেন কিছু জিনিসকে হারাম করে দিয়েছেন বলছেন এটা জায়েজ এটা জায়েজ নয় এটা হালাল এটা হারাম এটা সত্য এটা মিথ্যা এটা করা যাবে এটা করা যাবে না এই যে আল্লাহ পাক যে আমাদেরকে একটা জীবন বিধান দিয়েছেন আমরা যদি এই জিনিসগুলিকে হেফাজত করি এগুলিকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করি ইয়াহফাদ আল্লাহ আল্লাহ তালা আমাকে দুনিয়া এবং আখিরাতের সকল বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে সোহান আল্লাহ তাজিদহু তুজাহাক এবং আমরা যদি আল্লাহর বিধানের যদি হেফাজত করি আল্লাহর বিধানকে যদি আমরা মেনে চলি আল্লাহ নবী সালাম বলেছেন হু তুজাহাক তুমি আল্লাহর মদত সব সময় তোমার কাছে পাবে সুবাহান আল্লাহ তাহলে আমাদের কি করতে হবে আল্লাহ যে বিধান দিয়েছে এটাকে সংরক্ষণ করতে হবে এটাকে বজায় রাখতে হবে এটাকে আমলে নিয়ে আসতে হবে তাহলে আল্লাহর মদত সর্বক্ষণ আমাদের সাথে থাকবে এরপরে বলছেন ইদা বলছে দেখো ইদা তুমি যখন যা চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে একমাত্র কি করতে হবে এটা বিশাল বড় একটি কথা কেন শুধু আল্লাহর কাছে চাইব যেহেতু রব একজন মাহবুদ সত্য মাহবুদ কয়জন একজন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বিধায় এবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি আল্লাহ তালা সুরায় ফাতেহায় বলেছেন ইয়া কানা বদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তালা আমাদের কাছ থেকে প্রত্যেক দিন যে স্বীকৃতি নেয় সেটা হলেই আমরা প্রত্যেক সলাতে প্রত্যেক রাকাতে বলি ইয়া কানাবুদ আয় আল্লাহ শুধু তোমারই এবাদত করি ওয়া ইয়া কানাস্তাইন এবং শুধু তোমার কাছ থেকে সাহায্য চাই তাহলে এবাদত কাকে বলা হয় এবাদত এমন জিনিসকে বলা হয় যেই জিনিসের মাধ্যমে কোনো ব্যক্তি যার মাধ্যমে তার প্রতিপালকের সন্তুষ্ট অর্জন চাই সেই এবাদতটি সালাত হোক জাকাত হোক রোজা হোক হজ হোক জাকাত হোক দোয়া হোক নজর নিয়াজ হোক যা কিছু আছে সবগুলি কি এবাদত এই এবাদতটা কার জন্য করতে হবে একমাত্র আল্লাহর জন্য তো আল্লাহ নবী সালাম বলছেন ইদা সালতা ফাস আলিল্লাহ তোমার যখনই কিছু চাওয়ার প্রয়োজন হবে কার কাছে চাইতে হবে আর আল্লাহ সারা অন্য কারো কাছে চাওয়া এটা কি নাজায়স হারাম তবে এখানে কেহ ভুল ব্যাখ্যা করার চেষ্টা করবেন না সেই ভুল ব্যাখ্যাটা হলে এই অনেকেই বলে যে আমি যদি একজন ব্যক্তিকে বলি যে আমাকে এই ভারী জিনিসটা উঠিয়ে দাও তাহলে তো আমি সহযোগিতা চাইলাম তাহলে এটাকে অন্যায় বলছেন না কারো কাছে চাইতে পারবো কোন জিনিস এমন জিনিস যেই জিনিস দেওয়ার মতো ক্ষমতা তার আছে আমার কাছে টাকার প্রয়োজন আমি একজনকে বলতে পারি ভাই আমাকে একশো টাকা ধার দেন চাইতে পারি আমি কোন জিনিস ভারী জিনিস উঠাতে পারছি না আমি কাউকে বলতে পারি ভাই আমাকে সহযোগিতা করে জিনিসটা উঠিয়ে দেন তো যেই জিনিসের আমি সহযোগিতা যার কাছ থেকে চাচ্ছি সে যদি সেটাকে দিতে পারে তাহলে তার কাছ থেকে চাওয়া এটা অন্যায় নয় এখানে যেটা উদ্দেশ্য সেটা হলে আল্লাহর কাছ থেকে চাওয়ার অর্থ আল্লাহর কাছে যে জিনিসটা একমাত্র আল্লাহ সারা পৃথিবীর কেহ দিতে পারবে না এখন যদি আমি কাউকে বলি ভাই আমাকে একটা সন্তান দান করেন সন্তান কে দান করবে আল্লাহ তালা বলছেন আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন আর যাকে চান তাকে মেয়ে দেন আর যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন আর যাকে চান কিছুই দেন তাহলে দেন কে আচ্ছা এটা কি পৃথিবীর কোন শক্তি কোন ব্যক্তি দিতে পারবে তাহলে এটা যদি আমি আল্লাহ সারা কারো কাছে চাই এটা হবে অন্যায় এটা হবে সিরি ইব্রাহিম সারা কি বলছেন ওয়া মারিজ আমি যখন অসুস্থ হই আমাকে শেফা কে দেয় আরোগ্য কে দেয় আল্লাহ তাহলে আমি যদি কাউকে বলি ভাই আমি অসুস্থ হয়েছি আমাকে শেফা দেন চলবে না হ্যাঁ ওষুধ দিতে পারে রোগ দেখে ওষুধ দিতে পারে ওষুধ নেওয়া যায় সমস্যায় কিছু নেই আল্লাহ বলছেন যে প্রত্যেক রোগের জন্য আল্লাহ ওষুধও দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাক মানুষকে জ্ঞান বৃদ্ধি দিয়েছে এই জ্ঞান বুদ্ধি খাটিয়ে মানুষেরা ওষুধ তৈরি করেছে সেই ওষুধটা খেয়ে মানুষ আরোগ্য লাভ করবে কিন্তু এটা বিশ্বাস করা হবে না যে ওষুধেরই সম্পূর্ণ পাওয়ার তা নয় তো আল্লাহ নবী বলছেন সালতা ফাস আলিল্লাহ তুমি যখনই যা চাবে আল্লাহকে চাবে আর আল্লাহ তালার যখন চাবেন আল্লাহকে রাগ করবেন রাগ করবেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয় রাগ হয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হন খুশি হন বলছেন ওয়াইদাস্তান দাফাস্তাইন বিল্লাহ আর যখন তুমি সাহায্য চাবে কার কাছে চাবে একমাত্র আল্লাহর কাছে সওয়াল যা কিছু চাওয়া আল্লাহর কাছে চাওয়া আল্লাহ বলছেন ওয়াইদা সাআলা কাইবাদি আন্নি ফাইননি করিব আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আন্নি আমার সম্পর্কে হে মোহাম্মদ সাল্লাম আপনাকে যদি কেহ আমার সম্পর্ক অর্থাৎ আল্লাহ বলছেন আমার সম্পর্কে কেউ জিজ্ঞাসা করে আমি কোথায় বা এমনি কারিব তাহলে তাদেরকে বলে দাও যে আমি তোমার খুবই নিকট নিকটে নিকটে বলতে আল্লাহ তো আসেন আরসের উপরে কিন্তু উনি সব কিছু দেখছেন এবং পর্যবেক্ষণ করছেন কোনো ব্যক্তি রাতের অন্ধকারে কোন সমুদ্রের তলদেশে যেও যদি আল্লাহকে ইয়া আল্লাহ বলে ডাকে আল্লাহ শুনবেন না আল্লাহ শুনবে তো আল্লাহ তালা শুনবেন আর তিনি একমাত্র মানুষের আহ্বান সন্নেওয়ালা বিধায় তেনার কাছ থেকেই চাইতে হবে এবং তেনার কাছ থেকেই সাহায্য চেতে হবে এরপরে উনি বলছেন দেখো তুমি বিশ্বাস করো সকল দুনিয়ার সকল মানুষ যদি একত্রিত হয় তোমাকে কোনো উপকার করার জন্য বলছেন তোমাকে অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তালা তোমার জন্য তাকদিরে লিখে রেখেছেন সুবাহান আল্লাহ অর্থাৎ সকল দুনিয়ার মানুষ যদি বলে যে আমি আর উপকার করব আল্লাহ যদি না চাই পারবে না আর অতটুকুই পারবে যতটুকু আল্লাহ ইচ্ছা করবেন আল্লাহ তার তাকদির লিখে রেখেছেন ঠিক তেমনই وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك বলছেন এমনই ভাবে সকল অম্মত যদি একত্রিত হয়ে আপনার কোনো ক্ষতি করতে চায় তাহলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না তবে অতটুকু পারবে যতটুকু আল্লাহ তালা আপনার জন্য লিখে রেখেছেন তো এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করেছিলাম যে হাদিসে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইমাম তিরমিজা হাদিসটি রেওয়ায়ত করেছেন যে তোমরা যখনই যা চাবা আল্লাহর কাছে চাইবা এবং যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে এবং বলেছেন যে সকল দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে কারো উপকার করতে চায় সে অতটুকুই পারবে যতটুকু আল্লাহ তাকে লিখে রেখেছে ঠিক তেমনি সকল দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে কারো ক্ষতি করতে চায় তাহলে সে অতটুকুই পারবে যতটুকু আল্লাহ তার জন্য লিখে রেখেছেন একটি উদাহরণ দেব বুঝা ইব্রাহিম সালাম উনি যখন তার সম্প্রদায়কে আল্লাহর দিকে ডাক দিয়েছিলেন এবং তাদের মূর্তি পূজারি থেকে তাদেরকে বিরত রাখতে চাইছিলেন তখন তারা কি তার কথা মেনেছিল মানে নেই শত বোঝানোর পরেও মানে নেই তাদেরকে বলছে তোমরা নিজ হাতে মূর্তিটা বানাও আবার তাকে তোমরা পূজা করো সে মূর্তি কোনো ক্ষমতা আছে তো এটা যখন বুঝাইতে পারে নাই তো একদিন কি করেছে তারা যখন মেলায় চলে গেছে তো সে ওই মূর্তিখানার ভিতরে ঢুকে সমস্ত মূর্তিকে ভেঙে ফেলে দিয়েছে বড়টাকে রেখে দিয়েছে এখন তারা মেলা থেকে ফিরে এসে দেখছে যে আমাদের সবগুলি মামুদ ভাঙা তারা চিন্তা করলো যে এই কাজটা কে করতে পারে হ্যাঁ আমাদের মাহবুদকে ভেঙে শেষ করে দিয়েছে এটা কে করতে পারে সামিনা ফাতাইয়াজকুরহু ইব্রাহিম মনে হয় ইব্রাহিম ছেলেটা ও এর বিরুদ্ধে কথা বলে ও হয়তো এই কাজটা করেছে বলছেন হে ইব্রাহিম মান ফালা হাদা বি হাতিনা আমাদের এই মসজিদের সাথে এই ঘটনাটা কে করেছে কে কে ভেঙেছে বলছেন বলছে এই বড়টাই করেছে বড়টার ঘাড়ে যে কুড়ালটা আছে এই বড়টাই বাকি সবগুলোকে ভেঙে ফেলে দিয়েছে তুমি বড়টাকে জিজ্ঞেস করে আল্লাহ আকবর তখন তারা বুঝতে পারলো তারা নিজেকে তখন অন্তরের দিকে খেয়াল করলো যে ইব্রাহিম এখন কি বলতে চাচ্ছে বলছে ইব্রাহিম ওই বড়টা ভাঙলো না কে ভাঙলো তুমি বলছো বড়টাকে জিজ্ঞাসা করতে তো বড়টাকে আমাদের কথা বুঝবে বলছি তাই যদি না বুঝে লিমা তা বুধুন তোমরা তার হেফাজত কেন করো তার কাছ থেকে কি চাও তোমরা কেন চাও তো তোমার ডাক যদি না শোনে তাকে জিজ্ঞেস করো কে ভেঙেছে এই কথা যদি উত্তর না দিতে পারে সে উত্তর যদি না বুঝে তাহলে তোমরা তার এবাদত করো কেন তাবুদুন বলছেন যারা আল্লাহ ছাড়া এগুলির ইবাদত করে তাদের জন্য বড় আফসোস তাদের দিমাগ কোথায় তাদের আকল কোথায় তাদের জ্ঞান কোথায় তারা কিভাবে নিজের হাতের বানানো একটা মূর্তিকে তারা কিভাবে ইবাদত করে তাদের বিবেক কোথায় তো বাতিলপন্থী যারা হয় যারা হক থেকে দূরে থাকে আল্লাহ পাক তাদের বিবেককে নষ্ট করে দেয় আর তাদের সর্বশেষ হাতিয়ার সেটা হলে কি দেখে মেরে ফেললো বাস যখন তার যুক্তির সাথে মিলাতে পারলো না বলছেন হার রেকুহু ওয়ানসুরু ফাইলিন বলছে এটা কাজ করো একে তোমরা আগুন জ্বালিয়ে একে পুড়ে ফেলে দাও ইব্রাহিম বলছে হয় তুমি তোমার এই কথাগুলি থেকে বিরত থাকো আর না হয় এই অন্যায়ের কারণে আমরা তোমাকে পুড়ে ফেলে দেব তাহলে ইব্রাহিম সালামের সকল সম্প্রদায় ওনার যে কবিলা ছিল হ্যাঁ ওনার যে সম্প্রদায়ের লোক ছিল সবাই মিলে কি মনে করলো যে ইব্রাহিমকে পুড়ে ফেলে দিবে ঠিক আছে তাহলে ইব্রাহিমকে পুড়ে ফেলার যাওয়ার জন্য গর্ত করেছে আগুনও জ্বালায়েছে এবং ইব্রাহিমকে ফালাইও দিয়েছে আগুনে ফালাইও দিয়েছে তাহলে সব প্রস্তুতি রেডি শক্তি সব রেডি আয়োজন সব রেডি আল্লাহ তালা বলেন আল্লাহ তালা আগুনকে বলে আগুন তুমি ইব্রাহিমকে জ্বালাও না হে আগুন তুমি শান্ত হয়ে যাও তুমি ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হয়ে যাও যাতে ইব্রাহিমকে যেন কষ্ট না হয় আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আগুন তুমি ইব্রাহিমকে পুরিও না আল্লাহ যাকে রক্ষা করবে তাকে দুনিয়ার কেউ মারতে পারবে না তো আমাদের এই বিশ্বাসটা আরো বৃদ্ধি হওয়া দরকার ইমান আল্লাহর প্রতি আরো দৃঢ় হওয়া দরকার যে শুধু দুনিয়ার কোনো শক্তি মানুষের কোনো ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারেন এরপরে যেটি হাদিস সেটি হলে عن أنس رضي الله عنه قال إنكم لتعملون أعمالا هي أدق في أعينكم من الشعر كنا نعدها على أحد رسول الله صلى الله عليه وسلم من الموبقات রাহুল বুখারি আনাস রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী সালাম বলেছেন আমালান তোমরা কখনো কখনো এমন কাজ করো এমন আমল করো বা এমন গুণা করো যে গুণাটি তোমাদের দৃষ্টিতে চুলের চাইতেও বেশি চিকন হয়ে যায় আদাক চুলের চাইতেও বেশি ছোট ছোট ছোট গুণা তোমরা যেগুলিকে মনে করো কুন্না নাউদ্দুহা আলা আহাদি রসুল মিনাল মুবিকাত সেই গুণাগুলিকে আমরা আল্লাহ নবী সাসামের যুগে সেগুলাকেই বড় বড় গুণা বলে মনে করতাম অর্থাৎ সাহাবিরা বলছেন যে মানুষেরা এখন গুণাকে গুণা মনেই করেন এবং গুনাহ মনে করে তো ছোট গুণা বলছি তোমরা যাকে ছোট বলছো এগুলি গুণাকে আমাদের যুগে আমরা বড় মনে করে সেগুলি থেকেও নিজেকে নিরাপদে রাখতাম এর পরে যেটি হাদিস عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله تعالى يغار وغيرة الله تعالى أن يأتي المرء ما حرم الله عليه متفق عليه বুখারি এবং মুসলিমের হাদিস আবু হরার রাজি আল্লাহ আনহু তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা ইয়াগার নিশ্চয় আল্লাহ তাআলা আত্মমর্যাদা বোধ আছে আল্লাহ তাআলা গয়রাত করেন আল্লাহ তারা নিজের একটা কি আছে আত্মমর্যাদা আছে আর আল্লাহর গায়রাত হলো কি যখন মানুষ নাকি আল্লাহর নিষেধকৃত কোনো গুনাহ যখন মানুষ করে তখন আল্লাহ তালা গায়রাত চলে আসে তাহলে এগুলি হাদিস আমাদেরকে যে বিষয়ে আহ্বান করে সেটা হলেই যে আমরা যে কোনো কাজ করব ভালো এবং মন্দ এটা বোঝার জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে তবে এতটুকু আমরা নিজেকে সর্বক্ষণ নিজের সমালোচনা করব সেটা হলে আমি যা কিছু করছি যা কিছু আমি আমার দ্বারা ঘটছে সব কিছু আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে আল্লাহর নজর থেকে আল্লাহর হিসাবের দফতর থেকে কোনো কিছু বাদ পড়বে না এরপরে হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামিআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না সালাসাতাম মিন বানি ইসরাঈল أبرس وأقرع وأعمى أراد الله أن يبتليهم বানি ইসরাইল অর্থাৎ পূর্বে মুসা আলি সালামের যারা উম্মতি ছিলেন সেই বানি ইসরায়েলদের মধ্যে থেকে তিনজন ব্যক্তি এমন ছিল আবরাস কুষ্ঠরোগী ওয়াল আকরা এবং টাক মাথাওয়ালা ও আমা এবং অন্ধ একজন টাক মাথাওয়ালা একজন অন্ধ আর একজন কুষ্ঠরোগী আরাদ আল্লাহ হুম আল্লাহ তালা এদেরকে পরীক্ষা করতে চাইছেন কিভাবে মালাকান আল্লাহর পক্ষ থেকে একটি ফেরেস্তা এনাদের কাছে পাঠাইছেন তো সেই ফেরেস্তারা প্রথমে গিয়েছে যাওয়ার পর যার নাকি কুষ্ঠ রোগ আছে তাকে বলছে ভাই এই দুনিয়ায় তোমার জন্য কষ্টের কারণ কি বলছে আমার কষ্টের কারণটা হলে যে আমার এই শরীরের চামড়াটুকু সুন্দর না মানুষ আমাকে নিন্দা বলে খারাপ বলে তো তুমি কি চাও বলছে আল্লাহ আমি কোন রকম আল্লাহ যদি আমার এই চামড়াটাকে সুন্দর করে দিত তাহলে আমার দুনিয়ার চাওয়া সব পেয়ে যেতাম আমি তো তখন সে কি করলো ফামা সাহাহু ওই ব্যক্তিটা তাকে মাসা করলো তার গায়ে হাত ফিরিয়ে দিল আর তার কুষ্ঠ রোগটা সব ভালো হয়ে গেল সুন্দর চামড়া পেল তো সে কি করলো বলছেন ফাইউল মাল আহাব্বা লাইক তোমার কাছে কোন মালটি বেশি প্রিয় কোন পশুটা তুমি বেশি ভালোবাসো বলছে ইবিল উট ভালোবাসি তো একটা উট তাকে দশ মাস দশ মাসের গাভীর একটা উট তাকে দান করলো বললো বারক আল্লাহ ফিহা আল্লাহ তোকে এর মধ্যে বরকত দিক দ্বিতীয় ব্যক্তি যে নাকি তাক পরা মাথা যার মাথায় চুল নেই এই ব্যক্তিকে বলছে যে তোমার জন্য কষ্টের কারণ কি দুনিয়ায় বলছেন আমার মাথায় চুল নাই এটা হলো মানুষ আমাকে টাক বলে আমাকে মন্দ বলে এটা আমার কাছে ভালো লাগে না তো আমার চুলটা যদি ভালো হয়ে যেত এই তাকটা যদি ভালো হয়ে চুল উঠতো তাহলে আমি খুব খুশি হতাম বলছেন ফামা সাহা তারপরে তার মাথায় হাত বুলিয়ে দিল তার মাথা ভালো হয়ে গেল চুল সুন্দর চুল আসছে বলছেন এরপরে বলছে তোমার কোন পশুটি তোমার কাছে বেশি প্রিয় বলছেন গাভী তো তাকেও একটা মানে গর্ভবতী গাভী তাকে একটা দান করলো বারাকাল্লাহ ফিক তৃতীয় ব্যক্তি যে অন্ধ ব্যক্তি তাকে বলছে তোমার জন্য সবচেয়ে বেশি প্রিয় জিনিস কি বলছেন আল্লাহ তালা যদি আমার এই চোখটাকে ফিরে যেত আমি দুনিয়ার কিছু দেখতে পাই না তাহলে এটা আমার জন্য বড় একটা পাওয়া ছিল তো তিনি যখন তার চোখে হাত ফিরালেন চোখ ভালো হয়ে গেল বলছে আপনার কি পছন্দ কোন পশুটি বলছেন আমার জন্য ছাগল তো একটি বকরি তিনি তাকে দান করলেন এবং বলেন আল্লাহ ফিক আল্লাহ তো খেতে বরকত দিক তো আল্লাহ এদের পরীক্ষা করার জন্য এই তিন ঝোনার মাল এত বেশি বাড়ায় দিয়েছেন যে উট এবং গরু এবং ছাগল এগুলি একেবারে মাঠ ভরে এদের বৃদ্ধি হয়ে গেছে এই ফেরেস্তায় পরবর্তীতে এসে ওই যাকে যার কুষ্ঠ রুগী বলছে যে ভাই আমি গরিব মানুষ সফরে আসছি আমার জায়গায় পৌঁছার কোনো উপায় নেই আপনি যদি আমাকে কিছু দান করেন বলছে দান করব দান করার কিছু নেই বলছেন আপনি মনে হয় আগে অসুস্থ ছিলেন আপনি মনে হয় কুষ্ঠরুগী ছিলেন গরিব ছিলেন আল্লাহ আপনাকে রোগ কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে এই সম্পদ দিয়েছে বলছে না না আমি জন্মগতভাবে ভালো এগুলি আমি কামাই করে সম্পদ করেছি আমার কোনো সমস্যা নেই অস্বীকার করুন তো ওই ব্যক্তি বললেন যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে তুমি আগে যেরকম ছিলে সেরকম আবার হয়ে যাবা দ্বিতীয় যে ব্যক্তি মাথায় টাক পড়া ব্যক্তি ওই ব্যক্তির কাছে এসছে তাকে বলছে যে আমি গরিব মানুষ রাস্তায় আমার হাত শর্ট হয়ে গেছে তোমাকে আল্লাহ অনেক বরকত দিয়েছে তোমার তোমাকে অনেক গাভী দিয়েছে আল্লাহ তুমি সেখান থেকে আমাকে কিছু দান করো বলছে না আমি দান করতে পারবো না আমি বহুত কষ্ট করে সব মানুষ করেছি সব বৃদ্ধি করেছি বলছে তুমি মনে হয় একদিন টাক মাথায় ছিলে বলছে না আমি জন্ম থেকেই ভালো হ্যাঁ আর এগুলো সবকিছু আমি পরিশ্রম করে নিয়েছি বলছে তাহলে তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরে দিক এরপরে যে অন্ধ ব্যক্তি তাকে এসে বলেছে ভাই আমি গরিব মানুষ মুসাফির আমাকে সহযোগিতা করো তো অন্ধ ব্যক্তি বলছে দেখো ভাই আমিও গরিব ছিলাম আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে চোখ দিয়েছি আল্লাহ আমাকে বহু সম্পদ দিয়েছে এই যে বহু ছাগল আমার কাছে আছে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি নিয়ে যাও সুবাহান আল্লাহ তো ওটা হলো আল্লাহর ফেরেস্তা ছিল বলছেন দেখো আমি নিতে আসিনি আমি তোমাদের তিনজনের পরীক্ষার জন্য এসছি তোমার দুই ভাই তারা ফেল করেছে তুমি পাস করেছ আল্লাহ তাদেরকে আবার ওই আগের অবস্থায় ফিরে দিয়েছে আর আল্লাহ তোমার অর্থের ভিতরে বরকত দিয়েছে তো এই হাদিসটি এই হাদিসটি যেটা আমাদের জন্য যেটা শিখনীয় বিষয় সেটা হলেই আল্লাহ তালা কখনো মানুষকে দুনিয়ার সম্পদ দিয়েও পরীক্ষা করেন আবার কখনো কেড়ে নিয়েও পরীক্ষা করেন আল্লাহ তালা যখন সম্পদ দেন তখন মানুষ মনে করতে হবে এটা আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহ সুক্রিয় আদায় করতে হবে এবং আরো আমাদের যারা নিচে যারা লোক আছে যারা মোহতাজ গরিব মিসকিন আছে তাদের প্রতি দান খারাপ করারও শরীয়ত আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাদের এই হাদিসগুলি আমাদেরকে যে বিষয়টি শিক্ষা দেয় সেটা হলেই যে আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ যে কোনো সময় আমার কাছ থেকে নিয়ে যাবে যদি আমরা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় না করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন তার দিনের উপর আমল করার তফি দান করেন আজকে এ পর্যন্তই বাকি আলোচনা পরে আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফি দান করুন ওয়াসু দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু